আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যেদিন উমর রদিল্লাহ তাল্লাহ্ন ইসলাম গ্রহণ করেন সেদিন হতে আমরা অত্যন্ত মর্যাদাশীল হয়ে আসছি